তোমরা থাকো খুব আরামে যেই দালানের পাঁচ তলায় ওরা থাকে রোগ ব্যারামে সেই শহরের গাছতলায় সেই শহরের গাছতলায় তোমরা থাকো খুব আরামে যেই দালানের পাঁচ তলায় ওরা থাকে রোগ ব্যারামে সেই শহরের গাছতলায় সেই শহরের গাছতলায় যে ডাস্টবিন পেরিয়ে যেতে চেপে ধরো নাকগুলো সেইখানেতে খাবার খুঁজে ওই মানুষের কাজগুলো যে ডাস্টবিন পেরিয়ে যেতে চেপে ধরো সেইখানে মানুষের কাজগুলো ক্ষুধার জ্বালাই প্রাণ বাঁচে না নষ্ট পচা খাবার খায় নষ্ট পচা খাবার খায় তোমরা থাকো খুব আরামে যেই দালানের পাঁচতলায় ওরা থাকে রোগ ব্যারামে সেই শহরের গাছতলায় সেই শহরের গাছতলায় তোমরা থাকো খুব আরামে যেই দালানের পাঁচতলায় ওরা থাকে রোগ ব্যারামে সেই শহরের গাছতলায় সেই শহরের গাছতলায় ওদের পানে একটুখানি বাড়াও দয়ার হাতগুলো গাছতলাতে একটু সুখী কাটুক ওদের রাতগুলো ওদের পানে একটুখানি বাড়াও দয়ার হাতগুলো গাছতলাতে একটু সুখে কাটুক ওদের রাতগুলো ওদের পানে না তাকালে ওরা বাঁচবে হায় কেমনে ওরা বাঁচবে হায় তোমরা থাকো খুব আরামে যেই দালানের পাঁচ তলায় ওরা থাকে রোগ ব্যারামে সেই শহরের গাছতলায় সেই শহরের গাছতলায় তোমরা থাকো খুব আরামে যেই দালানের তলায় ওরা থাকে রোগ ব্যারামে সেই শহরের গাছতলায় সেই শহরের গাছতলায় সেই শহরের গাছতলায় সেই শহরের গাছতলায় সেই শহরের গাছতলায় সেই শহরের গাছতলায়